আবু বকর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লামের সামনে এক ব্যক্তি অপর এক ব্যক্তির প্রশংসা করল তখন রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন তোমার জন্য আফসোস তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে তিনি এ কথা কয়েকবার বললেন অতপর তিনি বললেন তোমাদের কেউ যদি তার ভাইয়ের প্রশংসা করতেই চায় তাহলে তার বলা উচিত অমুককে আমি এরূপ মনে করি তবে আল্লাহ তার সম্পর্কে অধিক জানেন আর আল্লাহর প্রতি সোপার্দ না করে আমি কারো সাফাই পেশ করি না তার সম্পর্কে ভালো কিছু জানা থাকলে বলবে আমি তাকে এরূপ মনে করি